আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ওয়াসাহাবিহি আজমাইন ওবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসরের আজকের আয়োজনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সিয়াম পালন করছেন তারাবি পড়ছেন তিলাওয়াত জিকির তাজবি ইস্তেকফার সব কিছু করছেন আলহামদুলিল্লাহ এসব দিয়েই তো রমাদানকে পরিপূর্ণ করে রাখতে হবে সাজাতে হবে অলঙ্কৃত করতে হবে প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য যে বিষয়টি আমরা বাছাই করেছি সেটি হল জবানের হেফাজত ও রমাদান আসলে জবানের হেফাজতের সাথে সিয়ামের রয়েছে এক অঙ্গাঙ্গী সম্পর্ক অতীতকালে তো শুধু কথা না বলার রোজাই ছিল একটি যেমন সৌরা মারিয়ামে মারিয়াম আলাহ ইসলামের জবহানে আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন মারিয়াম বলেছেন ইন্নি নাজারতুল্লি রহমান সৌমান ফালান উকাল্লিম আলিয়মা ইনসিয়া আমি আজকে মান্যত করেছি রহমানের জন্য একটি রোজা অতএব কোনো মানুষের সাথে আমি কোনো কথা বলবো না এই জন্য যখন শিশু ঈশা তার কোলে তিনি স্বামীবিহীন কোত্থেকে শিশু পেলেন লোকেরা যখন তাকে ঘেরাও করে ধরল ফাঁসা এলে তিনি মুখে না বলে ইশারা করেছেন যে ওকে জিজ্ঞাসা করো তখন ঈসা আলাইসাল্লাম ওই শিশু ঈসা সদ্য প্রসিত শিশু তিনি বক্তৃতা করে বুঝিয়ে দিলেন যে আমি কিভাবে জন্ম হয়েছি তাহলে অতীতে তো রোজাই ছিল কথা না বলা রোজা আজকে যদিও কথা না বলা কথা না বলা রোজা আমাদের নেই কথা আমরা বলবো তবে সব কথা কি সব কথা বলা যাবে না একজন রোজাদার কিছুতেই সব কথা বলতে পারবেন না শুধু রোজাদার কেন একজন মুমিনের সারা জিন্দিগিতে সকল ধরনের কথা ভালো মন্দ বাস বিচারহীন ভাবে হক বাতিল সত্য মিথ্যা নির্বিচারে তিনি বলতে পারেন না বরং রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন মান আখির আও যে ব্যক্তি আল্লাহ পরকালকে বিশ্বাস করে সে কথা বললে যাতে ভালো কথা বলে অথবা যাতে নীরব থাকে ভালো কথা জানা না থাকলে নীরব থাকবে ভালো কথা বলা এবাদত নীরব থাকাও একটি এবাদত একটি কথায় প্রায় ছয় ক্যালোরি শক্তি ব্যয় হয় একজন মানুষ তার এই এনার্জিকে কেন ব্যয় করবে অন্যায় খাতে যে কোনো অন্যায় খাতে ব্যয় এসরাব বা অপব্যয় যেটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে অতএব একটি কথা কিন্তু একটি ব্যয় দশ টাকা একশো টাকা খরচ করা যেমন একটি ব্যয় একটি কথা ব্যয় করাও কিন্তু বিশাল ব্যয় বরং টাকার চেয়ে আরো বড় ব্যয় কারণ টাকা তো পকেট থেকে গেল আর কথার বা এটা দেহের ভিতর থেকে একেবারে নিজের অস্তিত্বের ভিতর থেকে গেল এটা আরো ভয়ঙ্কর এই জন্য কথা বললে ভালো কথা বলতে হবে আর নতুবা নীরব থাকতে হবে এই উপরে যে হাদিসটি বর্ণনা করলাম এটি বুখারি মুসলিমের হাদিস আরেকটি হাদিস ইমাম ইবিন আবিদুনিয়া বাজ্জা তবরানি বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেছেন আলাইকে বেহসনিল খুলুকে অতুল ইসলাম তুমি সুন্দর চরিত্র এবং দীর্ঘ নিরবতাকে নিজের উপর অপরিহার্য করে নাও হওয়াল্লাজি নফসি বেয়াদিহিমা তাজাম্মাল খলা হিমা নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই যে সুন্দর চরিত্র আর দীর্ঘ নিরবতা এই দুটো জিনিস দিয়ে মানুষ যতটা নিজেকে সাজাতে পারে অলঙ্কৃত করতে পারে মোহনীয় করে তুলতে পারে আর কোন স্বভাব দিয়ে এতটা নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারে না একজন সুন্দর চরিত্রের মানুষকে সবাই পছন্দ করে একজন মানুষ সে দীর্ঘ সময় নীরব হয়ে বসে আছে তার শান্ত সৌম্য গাম্ভীর্যপূর্ণ অস্তিত্ব একটা মর্যাদার জানান দিচ্ছে আর যে শুধু বকবক করে খালি কেবল কথাই বলে আসলে তাকে মানুষ খুব একটা পছন্দ করে না আর মানুষ যখন জ্ঞানহীনভাবে কথা বলতে থাকে কথা যত বেশি বলে ততটা তার ভুল মানুষের কাছে ধরা পড়ে এই জন্য তার মর্যাদা থাকে না অতএব কথা বললে জ্ঞান গর্ব কথা বলতে হবে কল্যাণকর কথা বলতে হবে না হলে নীরব থাকতে হবে দুইটাই আবাদত আল্লাহ বলেছেন কোরআনে সুরা কাপ আঠারো নম্বর আয়াতে মাই আলফুজমিন কৌলিন ইল্লাহ রকিবন আদিদ এমন কোনো কথা উচ্চারিত হয় না যেটা প্রহরীরা ক্যাচ করে না রেকর্ড করে না অর্থাৎ কেরামান কাতিবিনের রেকর্ডে চলে যায় কথা বলার সাথে সাথে অতএব কথা বলার সঙ্গে সঙ্গে কথা বলার প্রতি আমাদের অবশ্যই বিশাল গুরুত্ব আরোপ করতে হবে বিশেষ করে একজন রোজাদার রোজাদারের ব্যাপারে খাস হাদিসগুলি আমি একটু পরে বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে ইমাম মালিক ইমাম আহমদ তিরমিজি নাসাই ইবনু মাজা আরেকটি সহি হাদিস বর্ণনা করেছেন ইমাম আলবানি এটাকে সহি বলেছেন ইন্না রাজুল আল্লাহ তাকাল্লামবিল কালিমাতে মিন রেদওয়ান ইল্লাহ তালা একজন ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির একটা কথা বলল মায়াজুন্নান তাবলুগা মা বালাগাত এটা যে এত বড় পর্যায়ে পৌঁছতে পারে সে কল্পনাই করেনি সে ভেবেছে কথাটা একটা সাধারণ সৎ কথা সে সাধারণ একটি সৎ কথা বলল সাধারণ মনে করে বলল কিন্তু সে কথাটি আল্লাহর কাছে এত অসাধারণ যে এত বেশি প্রিয় হলো যে আল্লাহ কেমত পর্যন্ত ওই একটি ছোট্ট কথার বিনিময়ে ওই ব্যক্তির জন্য নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করে দিলেন চিরকালের জন্য আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন ওয়াইনা রাজুল আল্লাহ কালিমাতে আবার কোনো ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় কোনো কথা আসে বলে মা এজন্য মা বালাগাত এটা যে এত ভয়ঙ্কর হতে পারে সে কল্পনাই করেনি ভাই অক্তুবুল্লাহ আলাই হে বেহাসা কথা হইলাই আমল ওই একটি সাধারণ মনে করা ছোট্ট মন্দ কথা সে মন্দ কথার কারণে তার কাছে ছোট্ট মনে হয়েছে আল্লাহর কাছে বিশাল এত বিশাল মনে হয়েছে যে আল্লাহ কেয়ামত পর্যন্ত তার উপরে তার ক্রোধ অসন্তুষ্টি লিখে দিলেন নওয়াজ জালিক যেমন বনে ইসরায়েলের এক ব্যক্তি এক ব্যক্তি ছিল গুণাগার আরেক ব্যক্তি ছিল পাপিস্ট নেককার তো নেককার ব্যক্তিটি গুণাগার ব্যক্তিটিকে সবসময় ওয়াজ করত উপদেশ দিত তুমি গুণা করো না পাপ করো না একদিন সেই পুণ্যবান ব্যক্তিটি তার গুণাগার ভাইটিকে কঠিনভাবে বলল অল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহর কসম আল্লাহ কোনোদিন তোমাকে মাফ করবে না তুমি এত পাপ করছো এই যে বললো সে সে কোনো কল্পনাই করেনি যে এই ছোট্ট কথাটা কত বিরাট হতে পারে কিন্তু আল্লাহ এটা কি এত বড় করে নিয়েছেন যে আল্লাহর কাছে মনে হয়েছে একজন সাধারণ গোলাম হয়ে এত বড় কথা সে বলতে পারে আমার কসম দিয়ে সে বললো আমি তারে ক্ষমা করব না অথচ সে কি জানে আমি ক্ষমা করব কি করব না আমার রহমত যে কত বিশাল কত অনন্ত সে কি জানে আল্লাহ ওই যুগের নবী দিয়া ওই লোকের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে ইয়া আল্লাহ আলাইয়া আল্লাহ আকফর আলাই ফুলান কে সেই ব্যক্তি যার এত বড় বুকের পাটা এত বড় সাহস যে কসম করি বলছে আমি আমার ওই বান্দাকে ক্ষমা করব না ক্ষমা করা না করা কি তোমাকে জিজ্ঞাসা করে করব। গফার তুলাহু ও আহবাত্তু আমালাক আমি আমার ওই গুণাগার থেকে ক্ষমা করে দিলাম আর তুমি যে পুণ্যবান নেককার তোমার সমস্ত নেক আমল আমি বাতিল করে দিলাম বাঞ্ছার করে দিলাম একটা কথা আবু হরারা বলতেন একটা ছোট্ট কথা ওই লোকটার দুনিয়া আখেরা দুইটাই বরবাদ করে দিল প্রিয় দর্শক কথা কিন্তু এতটা ভয়ঙ্কর লাহ ইল্লাল্লাহ একটা কথাই তো একটা কথা যে বলল চিরকাল জান্নাত তার কপালে লেখা হয়ে গেল আর এই কথাটা যে বলল না চিরকাল জাহান্নাম বিয়ের মজলিসে একটি ছেলে মেয়ে যখন বিয়ের আয়োজনে তারা যায় কবুল করলাম একটা কথাই তো এই একটা কথার জন্য চিরকাল এই মেয়েটি তার জন্য এবং সে ওই মেয়েটির জন্য হালাল হয়ে গেল বৈধ হয়ে গেল একটা কথা একটা কথার প্রভাব কত বিশাল হতে পারে অতএব অবশ্যই কথার বিশাল গুরুত্ব রয়েছে সব কথা বলা যাবে না আমরা কথাকে চার ভাগে ভাগ করতে পারি এক নম্বর এমন কথা যেটা শুধুই ক্ষতি লাভ বলতে কিছু নেই দ্বিতীয়ত এমন কথা যেখানে শুধুই লাভ ক্ষতি বলতে কিছু নেই তৃতীয়ত এমন কথা যেখানে কিছু লাভও আছে কিছু ক্ষতিও আছে চতুর্থ এমন কথা যেখানে শুধু সেখানে কোনো ক্ষতি নেই কোনো লাভও নাই যে কথা শুধু ক্ষতি সেটা তো অবশ্যই বাদ দিতে হবে যেখানে লাভ ক্ষতি দুটোই আছে ওটাও বাদ দিতে হবে যেটাতে ক্ষতি নেই লাভও না এটা বেহুদে কথা এটা বাদ দিতে হবে তাহলে কথার জগতে যে চার প্রকারের কথা আমরা বলি তিন প্রকারেই বাতিল হয়ে গেল থাকলো শুধু এক প্রকারের কথা যেটা শুধুই লাভজনক বললে এটাই বলতে হবে এটাই বলা যাবে এই জন্যই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসমাতা না যা যে ব্যক্তি নীরব থাকলো সে মুক্তি পেয়ে গেল পরিত্রাণ পেয়ে গেল সে আসলে আর রোজাদার সম্পর্কে তো নবী সাল্লাম বলেছেন কান আহাদিকুম ফালা ওলা ইয়াজহাল তোমাদের কারো রোজার দিন যখন হাজির হবে সে কোনো রাফাস কথা অশ্লীল কথা বলবে না শ্রুতিকটু যা শুনতে খারাপ লাগে যার অর্থ ভালো না অশালীন অভদ্র যেটা মন্দ একটা ভাব বুঝায় এমন কোনো কথা বলবে না বলা ইয়ে ঝাল এবং সে কোনো রাগান্বিত কথা বলবে না ক্রোধান্বিত অবস্থায় অবিবেচনা প্রসূত কোনো কথা বলবে না কারণ ক্রোধান্বিত হলে মানুষ জাহেল হয়ে যায় জ্ঞান লোপ পেয়ে যায় ওই অবস্থায় কোনো কথা বলবে না যদি কোনো ব্যক্তি তার সাথে যুদ্ধ করে তাকে গালি গালাজ দেয় তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার এ হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন সৈয়তি আলবানি হাদিসটিকে সহি বলেছেন তাহলে একজন রোজাদার সে কিছুতেই সে কাউকে গালি দিতে পারে না গালির জবাবে সে সমিষ্ট একটি জবাব দেবে ইম আমি রোজাদার আমি একজন রোজাদার আর যেই রোজাদার রোজা অবস্থায় বাস বিচারহীন কথা বলে নবীজি বলেছেন যে মিথ্যা কথা বর্জন করে না মিথ্যা কথা বলতে আছে মিথ্যা কথা তো বিশাল বিষয় একটা মিথ্যা সংবাদ দেয়া এটা কিন্তু একটা মিথ্যা কথা পত্র পত্রিকায় মিথ্যা লেখা রেডিও টিভিতে মিথ্যা কথা প্রচার করা ইন্টারনেটে ফেসবুকে টুইটারে ইউটিউবে যে কোনো মিডিয়ায় একটা মিথ্যা প্রচার করা একজন রোজাদার তো এটা করতেই পারে না তাহলে তার রোজার পারলৌকিক ফলটা তিনি হারিয়ে ফেলবেন কারণ তারই রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহর তাহলে মিথ্যা সংবাদ পরিবেশন করা এগুলি সবই মিথ্যাচার মিথ্যা একটা বিশ্বাস করা যেমন কোনো মাজারে গিয়ে কিছু চাইলে পাওয়া যাবে এটা ডাহা মিথ্যা কথা আল্লাহ ছাড়া কোনো দরগায় কোন দরবারে কোন মূর্তি কোন প্রতিকৃতির কাছে কোন বৃক্ষলতার কাছে পাথরের কাছে চন্দ্রসূর্যের কাছে জিন ফেরেস্তার কাছে কারো কাছে কিছু পাওয়া যাবে এমন বিশ্বাস করা একটা মিথ্যা বিশ্বাস এমন বক্তব্য দেয় একটা মিথ্যা বক্তব্য মিথ্যা কথা এই মিথ্যা যে বর্জন করলো না তার রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহর অর্থাৎ আল্লাহ তার রোজা কবুল করবেন না মিথ্যা জিনিসটা কিন্তু বিশাল অতএব রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লু আমল ইবনে আদম আলাহ এটি হাদিসে কুৎসি বোখারি মুসলিম বর্ণিত যে ইবনে আদমের সব আমলেই তার জন্য মানে এগুলি তার কাফারা কাজে আসবে সে যত গুনা খাতা করবে তার সালাদ তার জাকাত তার হজ তার ওমরা এগুলি দিয়ে তার গুনাগুলির কাফারা কাজে আদায় করা হবে ইল্লা সোম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়ানা জিবি কিন্তু সিয়াম আমার সিয়াম কোনো অসৎকর্মের কাফারা হিসাবে ব্যয় করা হবে না সিয়াম আল্লাহ তালা ওই ব্যক্তি নাজাতের জন্য নিজের কাছে রেখে দিবেন ইল্লা সিয়াম ফাইনাহুলি এটা তো সে শুধু আমার জন্যই করেছে জন্য এটা আমি রেখেই দিয়েছি এটা কোনো কাফারা হবে না একজন যদি কারো উপর জুলুম করে কারো সম্পদ হরণ করে কাউকে খুন করে কাউকে মারে তাহলে এগুলি কিয়ামতের ময়দানে যখন বিচার হবে তখন এগুলোর তো ওই মজলুমদেরকে এগুলোর শোধ দিতে হবে তো শোধ দেবে কি দিয়ে আমল দিয়ে তো শোধ দিতে হবে সে সলাদ দিয়ে শোধ দেওয়া হবে তার জাকাত দিয়ে দেওয়া হবে তার ওমরা হজ দিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সিয়াম দিয়ে কোনো জুলুমের পরিশোধ করা হবে না সিয়াম ওই ব্যক্তির জন্য থেকে যাবে আল্লাহ তার জন্য রেখে দিবেন সিয়াম দিয়ে তাকে আল্লাহ নাজাদ দিবেন তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন জন্য আল্লাহ বলেছেন ইল্লা সিয়াম পা ইন্নাহু লিওয়ানা জিবি ও সিয়াম জুন্নাতন সিয়াম হলো ঢাল জাহান নাম থেকে বাঁচার ঢাল শয়তান থেকে বাঁচার ঢাল পাপাচার থেকে বাঁচার এটি হলো ঢাল ওই যা কান তোমাদের কারো রোজার দিন হলে সে যাতে অশ্লীল কোনো কথা না বলে অশালীন কোনো কথা না বলে কাউকে ওলা ইয়াসখাব হই হুল্লো না করে চিৎকার না করে একজন রোজাদার চিৎকারও করবে না কারণ তিনি একজন মর্যাদাবান আল্লাহর বান্দা রোজা রেখেছেন রোজাদার হওয়ার কারণে তার একটা প্রেস্টিজ তার একটা বিরাট মর্যাদা আছে তিনি একজন মর্যাদাবান রোজাদার চিৎকার করা এটা তার জন্য শোভনীয় নয় তার ব্যক্তিত্বের পরিপন্থী এই জন্য রোজাদারকে তার মর্যাদা তার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে তিনি চিৎকারও করবেন না তিনি কোনো মিথ্যাচার তো করবেন না অশালীর কথা তো বলবেনই না কেউ তাকে গালিগালাজ করলে তাকে তার সাথে মারামারি করতে আসলে সে বলবে যে আমি একজন আমি একজন রোজাদার ব্যক্তি আমি তোমার অশ্লীল কথার বিনিময়ে অশ্লীল কথা বলবো না বলতে পারবো না এইভাবে তিনি কেটে পড়বেন তার কথার জবাব দিবেন না একজন রোজাদার তিনি নিজের কথাকে যদি সংরক্ষণ না করেন তাহলে তার এই রোজা তার পরকালে কোনো কাজে আসবে না আলা সাল্লামকে যখন প্রশ্ন করলেন আমরা যে কথা বলি এই কথারও কি বিচার হবে কিয়ামতের দিন নবীজি বললেন কথার বিচার হবে না ওহাল ইয়াকুবুন্নাস আলা মানাকিরিহিম ফিন্নারে ইল্লা আলা হাসায়দ ইল্লা হাসায়দা আলসানাতিহিম মানুষকে জাহান্নামে মুখ থুবে ফেলে দিবে কিসে তাদের জিওবার বাজ বিচারহীন কথাবার্তাগুলোই তো কথা বলতে হলে সত্য বলতে হবে হক কথা বলতে হবে কল্যাণকর কথা বলতে হবে কোনো অকল্যাণকর কোনো না হক কোনো মিথ্যা কথা বলা যাবে না যদি সেগুলি বলা হয় তাহলে সেগুলি মানুষকে জাহান নামে নিয়ে যাবে জিহবাতা সহজে ক্লান্ত হয় না তাহলে একজন যদি পাপের কথা অশ্লীল কথা মিথ্যা কথা বলতে থাকে তাহলে সে সারা দিন বলতে পারে এর ফলাফল যে কোথায় গিয়ে যাবে পরকালে যাহা নামে পড়ে সে বুঝবে অতএব অবশ্যই জিওবাকে কন্ট্রোল করতেই হবে জিওবাকে কন্ট্রোল না করে কেউ জান্নাত পেতে পারে না নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন মান ইয়দ মানলি মা বাইন আলাহিয়াই হে অমা মা বাইন রেজলাই হে আদমান লাহুল জান্না যে ব্যক্তি তার দুই চোয়ালের দুই চিবুকের মাঝের জিওবার দায়িত্ব নেবে আর দুই উরুর মাঝের লজ্জা অঙ্গের দায়িত্ব নেবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম আমরা তো হাদিসে শুনেছি হাদিস জানি একবার মানুষের গিবত করা ৩০ বার জিনার চেয়েও মারাত্মক কিন্তু সেই গিবত অর্থাৎ নিজের মুসলিম ভাই বোনের মধ্যে যে দোষটা আছে সেটাই সামনে না বলে সংশোধন নিয়তে তাকে না বলে তার পিছনে দুর্নাম করা নিয়তে বলা এটা গিবত এই গিবতটা জিনার চেয়ে ভয়ঙ্কর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তাহলে আমরা তো দিনের বেলায় গরু গোস্ত খাচ্ছি না ছাগলের গোস্ত খাচ্ছি না মুরগির গোস্ত খাচ্ছি না কিন্তু নিজের আপন ভাইয়ের গোস্ত খেলাম রোজা থাকলো আর যেখানে গরু গোস্ত মুরগি আর ছাগলের গোস্ত খেলেই রোজা থাকে না সেখানে মৃত ভাইয়ের গোস্ত খেয়ে ফেললে রোজা আরো থাকবে রোজা তো কোথায় বিদায় হয়ে যাবে অতএব এটা কিন্তু এক ধরনের ইফতার রোজা ভঙ্গকরণ রোজার পারলৌকিক উপকার শেষ যে ব্যক্তি রোজা রেখে গিবোধ করল পরনিন্দা পিছনে নিন্দা করল পিছনে কারো দোষ বর্ণনা করলো সামনে তাকে এসলা করার জন্য দোষটি না বললে না বলে পিছনে যদি বলে এটাই তো গিবত অনেকে মনে করে যে যে গিবত করছি এই দোষটা তার আছে অতএব সমস্যা কি আরে ভাই যেটা আছে সেটাই তো পিছনে বলাটা গিবত আর যেটা নাই সেটা তো আরো মারাত্মক সেটা তো অপবাদ মিথ্যাচার মিথ্যা অপবাদ যে অপবাদের শাস্তি হলো আশি বেতা আশি দৌড়া মারা ইসলামে কাউকে মিথ্যা হওয়ার দিলে আশি দৌড়া মারার হুকুম ফাজলে দু হুম সামানিনা জালদা নুরাল্লাহ বলেছেন ওদেরকে কেউ কাউকে জিনার অপবাদ দিয়েছে তাকে চার সাক্ষী হাজির করতে হবে হাজির করতে না পারলে আশি দৌড়া আশি বেত লাগাও এটা ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্র সেগুলো বাস্তবায়ন করে সমাজকে পবিত্র বানায় তো যাই হোক প্রিয় দর্শক কথার রোজা আমাদের রাখতেই হবে কথা কথার মন্দত্ব এত বেশি যে একটি একটি মাত্র কথাই আপনারা হাদিসে শুনেছেন যে চিরকালের জাহানাই বানিয়ে দিতে পারে আবার একটি মাত্র কথা চির জান্নাতি বানিয়ে দিতে পারে আল্লাহ চির সন্তুষ্টি এনে দিতে পারে আল্লাহ আমাদেরকে আমাদের কথাগুলোকে সামলে ব্যবহার করার তফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته